খুদ্বায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বার আমাদের আলোচনার বিষয় সুরা বনি ইসরাইলের একত্রিশ নাম্বার আয়াত যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না যে সমস্ত মূলনীতির উপর ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত মুসলমানদের জীবন প্রতিষ্ঠিত মুসলমান সমাজ প্রতিষ্ঠিত হবে মুসলমানদের রাষ্ট্র যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে আনে করিমের এই আয়াতে ইসলামের একটা মৌলিক দৃষ্টিভঙ্গি পেশ করা হয়েছে যে ইসলামী জীবন ব্যবস্থায় একজন মুসলিম তার দারিদ্রতার ভয়ে তার অর্থনৈতিক অসচ্ছলতার ভয়ে সে তার সন্তানকে হত্যা করবে না ঠিক মুসলমানদের সমাজ মুসলমানদের রাষ্ট্র এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যে তারা তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য তারা দারিদ্রতা থেকে মুক্তির জন্য তারা সন্তান হত্যার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না কোরআনে করিমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন তোমরা হত্যা করবে না আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে খাসিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে নাহনু নারযুকুহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম নাহনু নারযুকুহুম আমি তাদেরকে রিজিক দেবো তাদের অন্ন তাদের বস্ত্র তাদের বাসস্থান তাদের রিজিক পৌঁছাবার জিম্মাদারি রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনা তোমাদের না এটা আমার তোমাদের পূর্ববর্তীদের তোমাদের যেভাবে তিনি রিজিক দিয়েছেন পরবর্তীদের তিনি সেভাবেই রিজিকের ব্যবস্থাপনা করবেন পূর্ববর্তী মানব সমাজের রিজিকের ব্যবস্থাপনা তিনি যেভাবে করেছেন বর্তমান মানব মণ্ডলীর রিজিকের ব্যবস্থাপনা যেভাবে তিনি করছেন ভবিষ্যৎ মানব সমাজের রিজিকের ব্যবস্থাপনা সেভাবেই তিনি করবেন আমি তাদের রিজিকের ব্যবস্থাপনা করব ওয়া ইয়াকুম তোমাদেরও তোমাদের রিজিকের ব্যবস্থাপনাও আমি করব কোরআন করিমের অন্যত্র মহান রব্বুল আলমিন তিনি এরশাদ করেন وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم যে পৃথিবীতে কত কত মাকলুকাত কত কত সৃষ্টি এরা তাদের রিজিককে সঞ্চয় করে রাখে না জমিয়ে রাখে না আল্লাহ আল্লাহ তিনি সময় মতো তাদের রিজিক তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেন কে পৌঁছান খাবারের সময়ে আল্লাহ তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেন এরা খাবার জমা করে রাখে না এরা এই চিন্তা করে না এখন যে পেট ভরে খাবো রাতে খাবো কি আজকে যে পেট ভরে খাবো কালকে খাবো কি এরা কেউ কালকের চিন্তা করে না কিন্তু এরা কেউ ক্ষুধার্তও থাকে না এরা কেউ ক্ষুধার্ত থাকে তাহলে এদের খাবারের ব্যবস্থাপনা হয় না কে করেন এমনি ভাবে আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থাপনা করবেন করার ক্ষমতাটা আল্লাহর আছে না ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দেব তোমাদেরকেও রিজিক দেব ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা ইন্না কানা যে বলতেছে তাদেরকে হত্যা করা কানা আন কাবীরা এটা গুরুতর অপরাধ এবং এটা বড় ধরনের ভুল এটা অনেক বড় ধরনের ভুল এই সন্তানদেরকে হত্যা করা দারিদ্রতার ভয়ে এবং নিজেরা সচ্ছল থাকার চিন্তা এটা পৃথিবীর অনেক প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি এটা এই পৃথিবীর অনেক প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি যুগে যুগেই মানুষ্য সমাজের মাঝে এই চিন্তা ধারাটা এসেছে আল্লাহ কোরআনের মাধ্যমে নবীদের মাধ্যমে মানুষদের এ দৃষ্টিভঙ্গি তাদেরকে পরিহার করার হুকুম দিয়েছেন যে এটা ভুল চিন্তাধারা এই চিন্তাটা ভুল চিন্তা এটা নবীদের দাওয়াতের অংশ যে নবীরা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছেন যে এই চিন্তাটা ভুল চিন্তা আল্লাহর সাথে এক প্রকার যুদ্ধ এটা আল্লাহর দেয়া সিস্টেমের উল্টো পথে চলা ইল্লা মারিদা লানাহুল্লাহ وقال لأتخذن من عبادك نصيبا مفروضا قرآن করিমের সুরায় নিসা কোরআন করিমের সুরায় নিসা একশো উনিশ নম্বর আয়াত লক্ষ্য করেন খুব খেয়াল করে শুনেন আলোচনাটা সবার জন্য প্রয়োজনীয় আল্লাহ বলতেছেন তারা বিতাড়িত ধিকৃত শয়তানের আনুগত্য করছে লানাহুল্লাহ যে শয়তানের উপর আল্লাহর অভিশাপ وقال لأتخذن من عبادك نصيبا مفروضا আর এই শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ হলো যে لأتخذن من عبادك نصيبا مفروضا এই শয়তানের ঘোষণা হলো যে আপনার বান্দাদের একটি অংশকে আমি আমার আনুগত্য করাবো আমি আমার অনুসারী বানাবো যে মানুষদেরকে এই পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ মাকলোক আপনার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন তারা আপনার দেয়া জিম্মাদারি পালন করবে কিন্তু আমার চ্যালেঞ্জ হল আমি তাদেরকে আমার অনুসরণ করাবো আমার কথা মতো চালাবো শয়তানের অঙ্গীকার হল অবশ্যই আমি মানুষদেরকে বিভ্রান্ত করব আমি তাদেরকে বিভিন্ন ধরনের আশা দিব শয়তানের কর্মসূচি হলো আশা দেওয়া শয়তানের কর্মসূচি কি আশা দেওয়া স্বপ্ন দেখানো আর ভয় দেখানো الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا শয়তান তোমাদেরকে ভয় দেখায় আর শৈতান ইয়াইদুকুম আল ফাকরা দারিদ্রতার ভয় দেখায় শয়তান দারিদ্রতার ভয় দেখায় অসচ্ছলতার ভয় দেখায় অশ্লীলতার হুকুম দেয় বলে আল্লাহর হুকুম মতো চললে আল্লাহর দেয়া সিস্টেমের মাঝে তুমি যদি চলো তুমি দরিদ্র হয়ে যাবে আর এই অশ্লীলতাকে গ্রহণ করো তাহলে তুমি সচ্ছল হবে গুনাহের পথে তুমি চলো এটা হলো আল্লাহর দেয়া পথ তুমি উল্টা পথে চলো এই উল্টা পথে যদি চলতে পারো তাহলে তুমি সচ্ছল হবে আর যদি উল্টা পথে না চলো তুমি যদি এই সরল পথে চলো তুমি দরিদ্র দুর্বল গরিব হয়ে যাবে অল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আর আল্লাহ তিনি ওয়াদা দেন যে তোমরা আল্লাহর পথে চলো আল্লাহর দেয়া এ সরল পথে যদি তোমরা চলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে আর সাথে সচ্ছলতার জীবন পাবে সোহান আল্লাহ বলেন যদি সচ্ছল হতে চাও যদি ক্ষমা পেতে চাও আল্লাহর পথে চলো তাহলে সচ্ছলতা পাবে অপরন্ত রিজিক পাবে দারিদ্রতা থেকে মুক্তি পাবে জীবনের মাঝে সুখ এবং শান্তি পাবে এটা আল্লাহ বলেন আর শয়তান বলে যে আল্লাহর যে সিস্টেম এটার সাথে যুদ্ধ করো তুমি উল্টা পথে চলো তাহলে তুমি দারিদ্রতা থেকে মুক্তি পাবে তুমি সরল পথে চলতে পারবে সচ্ছলতা পাবে শয়তান ওয়াদা দেয় শয়তান আশা দেয় আর শয়তানের দেয়া সমস্ত ওয়াদা শয়তানের দেয়া সমস্ত আশা ধুকা যারা শয়তানের দেয়া ওয়াদা শয়তানের দেয়া আশায় যারা পথ চলে তারা ধুকার পথে চলে এটা ঢুকায় পড়ে গেছে আল্লাহর কোরআন বলতেছে শয়তানের চ্যালেঞ্জ হল যে আপনি মানুষদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাকলুক হিসেবে আপনার প্রতিনিধি হিসাবে আপনার দেয়া জিম্মাদারি তারা পালন করবে এজন্য আপনি মানুষদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমি মানুষদেরকে আশা দিব আমি মানুষদেরকে ওয়াদা দিব আমি তাদেরকে বিভ্রান্ত করে আমার অনুসারী করব ওয়ালা আমরন্নাহম আমি মানুষদেরকে হুকুম দিব কোন বস্তুকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেন নাই শয়তান হুকুম দিবে মানুষ তাকে সেই কাজে লাগাবে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন শয়তান হুকুম দিবে মানুষ সেই কাজে লাগাবে না আল্লাহর সিস্টেমের মাঝে সংস্কার করবে তার উল্টো পথে চলবে এটা হলো রদবদল ومن يتخذ الشيطان من دون الله আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে তার সুস্পষ্ট ভাবে তারা নিশ্চিত ভাবে ক্ষতির সম্মুখীন হবে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে নিশ্চিত ভাবেই তারা ক্ষতির সম্মুখীন হবে এরা লাভবান হবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না যে কোথায় রাখবো কি খাওয়াবো কি পড়াবো কোথায় থাকতে দিব আমার আয় রোজগার কম এই ভয়ে জন্ম শাসন করো না সন্তান হত্যা করো না সন্তান হবে এটা আল্লাহর সিস্টেম যে সন্তান হবে যে সন্তান পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়ে আসবে তার রিজিকের জিম্মাদারি তোমার না তার রিজিক যিনি তাকে জন্ম দিবেন তিনি তার রিজিকের ফয়সলা করেই তাকে জন্ম দিবেন তুমি যেমন পৃথিবীতে তোমার রিজিক নিয়ে আগমন করেছ তোমার বংশধর হিসেবে যারা পৃথিবীতে আসবে তারা তাদের সহস রিজিক নিয়ে পৃথিবীতে আগমন করবে রিজিক দিবেন কে আল্লাহ রিজিক দিবেন পূর্ববর্তী যারা পৃথিবীতে আগমন করেছে তাদের রিজিকের ব্যবস্থাপনা তিনিই করেছেন বর্তমানে যারা পৃথিবীতে আছে তাদের রিজিকের ব্যবস্থাপনা তিনি করছেন ঠিক না ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের রিজিকের ব্যবস্থাপনা কার জিম্মায় আল্লাহর জিম্মায় না অন্য কারো জিম্মায় আমাদের জিম্মায় হ্যাঁ আমাদের জিম্মায় আল্লাহর জিম্মায় পূর্ববর্তীদের বর্তমানদের যেভাবে তিনি রিজিক দিচ্ছেন পরবর্তীদের সেভাবে তিনি কি করবেন রিজিক দিবেন সুতরাং রিজিকের ভয়ে বাসস্থানের ভয়ে এদেরকে খেতে দিব কি থাকতে দিব কোথায় এই ভয়ে জন্ম শাসন করা সন্তান হত্যা করা এবং সন্তান হত্যার যে সমস্ত পদ্ধতিগুলো আছে এ সমস্ত পদ্ধতিগুলোকে অবলম্বন করা ইন্না কাতলাহম কানা হিতান কাবিরা এটা মারাত্মক ধরনের ভুল ইসলাম দারিদ্রতার ভয়ে জন্ম শাসন সন্তান হত্যা করা সন্তান না নেয়া এমন কোন পদ্ধতিকে ইসলাম অনুমোদন করে না মুসলমানরা তাদের জীবনে ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এমন কোন পদক্ষেপ গ্রহণ করবে না কোরআন বলতেছে এমন পদক্ষেপ যারা গ্রহণ করে এরা ক্ষতিগ্রস্ত সুরা আন আম একশো চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কদ খাসিরা কদ খাসিরা ক্ষতিগ্রস্ত الذين قتلوا أولادهم কে বলতেছেন আল্লাহ সুরা আনআম 140 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন الذين قتلوا أولادهم سفها بغير علم যারা তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলে নির্বুদ্ধিতার দরুন অজ্ঞতার দরুন ইসলাম না জানার কারণে ইসলাম না মানার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে জ্ঞান অর্জন না করার কারণে যারা তাদের সন্তানকে হত্যা করে ফেলে কদ খাতিরা অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত কদ খাতিরা পাদ অর্থ অবশ্যই পাদ শব্দের অর্থ হল নিশ্চিত ভাবে খাসিরা আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা তাদের সন্তানকে হত্যা করে وحرموا ما رزقهم আল্লাহ তাদের জন্য যে রিজিক রেখেছেন আল্লাহ তাদের জন্য যা তকদির রেখেছেন হারাম এটাকে যারা হারাম করে নেয় আল্লাহ দিবেন আমি নিব না ইফতিরা আনা আল্লাহ আল্লাহকে দোষারোপ করে আল্লাহ দিবেন খাওয়াবেন কে আল্লাহ দিবেন থাকতে দিবেন কে আল্লাহ দিলেই নেওয়া যাবে না কারণ থাকার ব্যবস্থাপনা আমার করতে হবে আল্লাহ দিবেন দিলেই নেওয়া যাবে না তার খাওয়ার ব্যবস্থাপনা আমার করতে হবে আল্লাহ দিলেই নেওয়া যাবে না তার দায়িত্ব তো আমাকে নিতে হবে এটা আল্লাহকে দোষারোপ করা আল্লাহকে অভিযুক্ত করা যে আল্লাহ সন্তান দিবেন কিন্তু তার খাওয়ার ব্যবস্থাপনা করার ক্ষমতাটা আল্লাহ এটার দায়িত্বটা আল্লাহ নিচ্ছেন না তার থাকার জিম্মাদারি আল্লাহ নিচ্ছেন না এটা আমার উপর চাপাইয়া দিতেছেন আল্লাহকে অভিযুক্ত করে সে নিজের উপর আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন এই রিজিককে নিজের জন্য সে আরাম করে নিল আল্লাহ বলতেছেন এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কারণ সে আল্লাহকে অভিযুক্ত করেছে অথচ আল্লাহ অভিযুক্ত না আল্লাহ অভিযুক্ত না আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাবেন তার জন্য রিজিকের ফয়সালা তার জন্য বাসস্থানের ফয়সালা তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য তার উপকরণ তার সমস্ত কিছুর জিম্মাদার কে আল্লাহ সব দিয়েই তাকে পৃথিবীতে পাঠাবে কোরআন বলতেছে তোমরা দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে বা খাওয়াবো কি পড়াবো কি থাকতে দিব কি এই ভয়ের মাঝে পড়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিব কে দিবেন তোমাদেরকেও রিজিক দিব আমি তাদের কামাই করা সম্পদ তুমিও পাবে তারা তো রিজিক নিয়ে আসবেই বরং তারা তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে সুবাহান সে শুধু তার রিজিক নিয়ে আসবে না তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে সে শুধু নিজের রিজিক নিয়ে আসবে না তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে তাকে হত্যা করা নিজের রিজিকের দুয়ারকে বন্ধ করে দেয়া তাকে হত্যা করা নিজেকে দরিদ্র করা যে রিজিক তোমার জন্য আল্লাহ ফয়সালা করে রেখেছেন নিজের জন্য এই রিজিককে তুমি নিজে হারাম করে নিলে নিজের দরিদ্র তাকে বেছে নিলে আল্লাহর রহমতকে নিজের জন্য তুমি বন্ধ করে দিলে ইসলাম একজন মুসলমানকে এই হুকুম দেয় যে আল্লাহর সিস্টেমের সাথে বিদ্রোহ না এটার উল্টা পথে চলা না বরং আল্লাহর হুকুমকে নিজ জীবনে মেনে নেয়া এটার মাঝেই মুসলমানের জীবনের সফলতা এবং মানুষের জীবনের কামিয়াবি এই পথে দেখেন কোরআন খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ের আলোচনাকে পেশ করেছে আল্লাহ মানুষকে যে পুরুষ এবং নারী দুইটা পৃথক শ্রেণীতে বিভক্ত করলেন কেন করলেন মানুষকে দুইটা ভাগে বিভক্ত তিনি কেন করলেন যে একটা ভাগ পুরুষ আর আরেকটা ভাগ নারী এটা বিভক্ত করার উদ্দেশ্যই হল বংশবৃদ্ধি সন্তান জন্মানো সৃষ্টি রক্ষা এটাই উদ্দেশ্য মানুষ পুরুষ এবং নারী কেন এবং পুরুষ এবং নারী তাদের পরস্পরের মাঝে আকর্ষণ এটা কেন এবং পুরুষ এবং নারীর মাঝে এই যে সম্পর্ক সম্পর্কটা কেমন হবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে ওর আনি করিমের সুরে বাকারা দুইশো তেইশ নম্বর আয়াত খুব খেয়াল করি আমরা এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের ফসলের জমির মতো খুব খেয়াল করি আমরা নিসা উকুম তোমাদের স্ত্রীরা হারসুন হারসুন বলা হয় ক্ষেত ফসলি জমিকে বলা হয় হারসুন ফসলি জমি আছে না যে জমিতে কি ফসল হয় যে জমিনে ফসল হয় ফসলি জমি এটাকে আরবিতে বলা হয় হারকুন লাকুম বলতেছে তোমাদের পুরুষদের জন্য তোমাদের স্বামীদের জন্য তোমাদের স্ত্রী এরা হলো ফসলি জমির মতো স্ত্রীদের কাছে স্ত্রীদের সাথে তোমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা হলো এমন সম্পর্ক যেমন একজন কৃষকের সাথে তার ফসলি জমির যেমন সম্পর্ক থাকে একজন কৃষকের তার ফসলি জমির প্রতি যেমন মায়া থাকে যেমন মমতা থাকে ফসলি জমিটার প্রতি তার যেমন দৃষ্টি থাকে ফসলি জমিটার হেফাজতের প্রতি তার যেমন এটা সংরক্ষণের দৃষ্টিভঙ্গি থাকে স্ত্রীদের প্রতি তোমাদের আচরণটা তেমন হবে একজন কৃষক তার ফসলি জমিতে কেউকে বিনোদন করতে দেন তার ফসলি জমিতে কেউ যদি ফসলি জমিনকে নষ্ট করে তার ফসলি জমির কেউ যদি ক্ষতি করে একজন কৃষক এটাকে মেনে নিতে পারে পারে মেনে নিতে পারে তার ফসলি জমির উপর দিয়ে কেউ হেঁটে যাবে তার ফসল নষ্ট হবে একজন কৃষক সে এটাকে সহ্য করতে পারে না সে নিজেও তার ফসলি জমিনে হ্যাঁ এই ফসলি জমিনটাকে সে শুধু বিনোদনের জন্য আর তার ফসলি জমিনটাকে সে এটাকে মজা করার জন্য বেছে নেয় না বরং একটা সম্পর্ক আছে তার জমিনের সাথে যে এই জমিন তাকে ফসল দিবে জমিন যত ফসল দিবে যে জমিনের ফসল যত চমৎকার হয় যত বেশি হয় সে জমিনটার প্রতি কৃষকের দৃষ্টি কৃষকের মহাব্বত কৃষকের ভালোবাসাও বেশি হয় তাই স্বামী আর স্ত্রী তাদের উভয়ের মাঝে জমি এবং কৃষকের যেমন সম্পর্ক এমন একটা সম্পর্ক আছে কোরআন বলতে সেই জমিনে কৃষক ফসল ফলাতে যায় আর ফসল দ্বারাই কৃষকের সাথে জমির সম্পর্ক গভীর হয় ঠিক তেমনি সন্তান যখন হয় সন্তান দ্বারাই স্বামী আর স্ত্রীর সম্পর্ক গভীর হয় সন্তানের মাধ্যমেই স্বামী আর স্ত্রী তাদের সম্পর্ক এটা চিরদিন মায়ার একটা বন্ধনে আবদ্ধ হয় চিরদিন তাদেরকে একত্রিত রাখে এ সন্তান দেখেন এ সন্তানের মাধ্যমে এ সন্তানটা হওয়ার পর আপনি কিন্তু শুধুই আপনার স্ত্রীকে আপনার স্ত্রী ভাবেন না আপনি এখন ভাবেন সে আমার সন্তানগুলোর মা আপনি যখন আপনার ছেলেকে ভালোবাসেন আপনার মেয়েকে ভালোবাসেন আপনার সন্তানের প্রতি আপনার যে একটা সীমাহীন মায়া মমতা তখন কিন্তু স্ত্রীকে আপনি অন্যভাবে ভাবেন যে আমার এই সন্তানগুলো এই স্ত্রী তার মায়া মমতা তার ত্যাগ এবং কুরবানির ভিত্তিতেই আমি আজকে সন্তানের বাবা হতে পেরেছি এ সন্তান আমার ভবিষ্যৎ তাই দাম্পত্য সম্পর্কে যদি সন্তান না থাকে তখন সম্পর্ক শিথিল হয়ে যায় আজকের পৃথিবীতে পারিবারিক ব্যবস্থাপনা যে শিথিল হয়ে যাচ্ছে এটার অন্যতম একটা কারণ হল সন্তান না নেয়া এবং সন্তান না নেয়ার বিভিন্ন পদ্ধতিগুলোর ব্যবহার এটা পারিবারিক সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে আজকে দেখবেন দাম্পত্য সম্পর্ক ব্যাপকভাবে ছিন্ন হচ্ছে এবং যে সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হচ্ছে এর অধিকাংশই বিবাহের খুব অল্প দিনের মাঝে অথবা এমন অবস্থায় ছিন্ন হচ্ছে যে তাদের মাঝে কোনো সন্তান নেই অথবা সন্তান থাকলেও এক সন্তানের বাবা মা তাই তাদের কাছে সম্পর্কটার তেমন কোনো গুরুত্ব নেই সম্পর্কটার তেমন কোনো দাম নেই কারণ দাম্পত্য সম্পর্ক এটাকে মজবুত করার পিছনে সন্তানের একটা প্রভাবশালী ভূমিকা আছে সন্তানের ভূমিকাটা খুবই প্রভাবশালী ভূমিকা আমরা কোরআন করিমের যে আয়াতটা আলোচনা করছিলাম যে নিসা উকুম হারতুল্লাহ যে কোরআন বলতেছে যে তোমাদের স্ত্রীরা হারতুল্লাকুম তোমাদের জন্য ফসলি জমির নেয় ফসলি জমির নেয় কৃষকের সাথে ফসলি জমির যে সম্পর্ক থাকে যে ফসলি জমি আমাকে ফসল দিবে তোমাদের বন্ধনটাও এ বন্ধনের দ্বারা ফসল আসবে এজন্য বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন এ বন্ধনের উদ্দেশ্য যে আমাদের এ বন্ধন এখান থেকে কি হবে ফসল হবে এরপরের বাক্যে কোরআন বলতেছে কোরআন বলতেছে সন্তান গ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের বংশধারা রক্ষার ব্যবস্থা করো ওয়াকাদ্দিমু তোমাদের নিজেদের বংশধারা রক্ষার ব্যবস্থা করো সন্তান গ্রহণের মাধ্যমে তোমাদের দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগেই যেন তোমাদের স্থান গ্রহণকারী তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করো তোমার সন্তান তোমার ভবিষ্যৎ পৃথিবীতে তুমি চিরদিন থাকবে না তোমার বংশ থাকবে নিজ নৈতিকতার শিক্ষা দ্বারা নিজ আদর্শের শিক্ষা দ্বারা নিজ ইসলামের শিক্ষা দ্বারা নিজ ইমানের শিক্ষা দ্বারা নিজ সৎ সততার শিক্ষা দ্বারা তোমার সন্তানকে তৈরি করে যাও তোমার সন্তানের সততা তোমার সন্তানের সৎকর্ম তোমার সন্তানের ন্যায় নিষ্ঠতা এ সমস্ত কিছু থাকবে পৃথিবীতে তুমি পৃথিবীতে থাকবে না তোমার সন্তানের ইনসাফ ন্যায় নীতি সৎ সততার পথে চলা এটা তুমি থাকবে না পৃথিবীতে কিন্তু পৃথিবীতে তা থাকবে আর তা তাদ্দিমুলি আনফুসিকুম তা তোমাদের হয়ে থাকবে কোরআন বলতে এটাই তোমাদের সম্পদ হবে এটাই তোমাদের সম্পদ হয়ে পৃথিবীতে থাকবে সেই নিজ বংশকে রক্ষা করা নিজ বংশকে বাঁচানো আপনার আমার সন্তানই আমার আপনার প্রতিনিধি আমার এবং আপনার সবচেয়ে বড় সম্পদ এবং আমার আপনার সন্তান হতে পারে দেশ এবং জাতির অমূল্য সম্পদ এবং দেশ এবং জাতির অমূল্য সম্পদ হিসেবে আমি আপনি আমার আমার সন্তানকে গড়ে তুলতে পারি গড়ে যেতে পারি তাহলে এটা হবে দেশ জাতি মানুষের প্রতি সবচেয়ে বড় মানবতা সবচেয়ে বড় অনুগ্রহ যে একটা সুসন্তান একটা যোগ্য নেতৃত্ব সৎ এবং একটা ন্যায় নেতৃত্ব আমি জাতিকে উপহার দিতে পারলাম আমার সন্তানকে যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে আর নিজ দারিদ্রতার ভয়ে অভাবের ভয়ে সন্তানকে হত্যা করে আসলে আমি নিজ ভবিষ্যৎ বংশকেই হত্যা করলাম সততা নেয় নিষ্ঠতা আমার ইমান আমার ইসলামের যোগ্যতম অনুসারী পৃথিবীকে দিতে ব্যর্থ হলাম আর মহান রব্বুল আলমিন তিনি যে সিস্টেম রেখেছেন তার সাথে যুদ্ধ করে তার উল্টা পথে চলে নিজেকে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করতাম ومن يتعد حدود الله فقد ظلم نفسه ومن يتعد حدود الله فقد ظلم نفسه কোরআন বলতেছে যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে যারা আল্লাহর দেয়া সীমা রেখার সাথে এর উল্টো পথে চলে ফাকাদ জলামা নাফসাহু তারা আসলে তাদের নিজেদের প্রতি জুলুম করে নিজেদেরকেই তারা ক্ষতিগ্রস্ত করে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এটাকে জঘন্য পাপ হিসেবে আলোচনা করেছেন জঘন্য পাপ হিসেবে আলোচনা করেছেন যে সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হয়নি যাকে পৃথিবীতে বাঁচতে দেওয়া হয়নি হাসরের ময়দানে তাকে প্রশ্ন করা হবে রামবিন যে কি অপরাধ ছিল তোমার যে তোমাকে হত্যা করা হলো প্রশ্ন করা হবে তাকে যাকে পৃথিবীতে বাঁচতে দেওয়া হয়নি যাকে পৃথিবীতে আসতে দেওয়া হয় যে কি অপরাধের কারণে কুতিলা তাকে হত্যা করা হলো তাকে প্রশ্ন করা হবে মজলুম সে তাকে প্রশ্ন করা হবে অভাবের দারিদ্রতার খাওয়াবো কি পড়াবো কি থাকতে দিব কোথায় এ সমস্ত ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না পৃথিবীর প্রাচীন যুগে সন্তান জন্ম নেওয়ার পর হত্যা করা হতো আর আধুনিক যুগে সন্তান যেন জন্ম না নেয় এ ধরনের নানা পদ্ধতি অবলম্বন করা হয় কথা একই যে আল্লাহর দেয়া সিস্টেমের উল্টো পথে চলা কারণ একটাই থাকতে দিব কোথায় খাইতে দিব কি সচ্ছলতার এটাকে টিকিয়ে রাখা দারিদ্রতার ভয় কারণ একটাই লাতাকতুলু কোরআন বলতেছে কাজ তোমরা করো না রিজিক দিব আমি কে বলতেছেন তোমাদেরকে যেমন আমি রিজিক দিচ্ছি যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে সে শুধু তার রিজিক না তোমার রিজিকও নিয়ে আসবে সে শুধু তার নিজের রিজিক না তোমার জন্য রিজিক নিয়ে আসবে কাজেই এটা মারাত্মক ধরনের ভুল তাই কোন মুসলমান ব্যক্তি কোনো মুসলমান সমাজ কোনো মুসলমান রাষ্ট্র এমন ভুল পদক্ষেপ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা স্বামীদেরকে অধিক পরিমাণে ভালোবাসে এবং যারা অধিক পরিমাণে সন্তান জন্মদান করে এমন বংশ দেখে বিয়ে করো যে বংশের মাঝে নারীরা সন্তান অধিক হারে জন্ম দেয় বিয়ে করার সময় দেখো যে এই বংশের নারী সন্তান জন্মদানে তাদের পারদর্শিতা বেশি যাতে তার অধিক সন্তান জন্মদান করে আল্লাহ রসুল হাদিসে বলতেছে তোমরা বিয়ে করো এমন নারীকে আল ওয়াদুদ যারা স্বামীকে খুব বেশি ভালোবাসে আর স্বামীকে বেশি ভালোবাসে কারা যে সমস্ত নারীদের সন্তান বেশি হয় স্বামীর সাথেও তাদের সম্পর্ক বেশি হয় যে জমিতে ফসল বেশি হয় কৃষকও সে জমিকে বেশি ভালোবাসে জমিনও কৃষককে বেশি ভালোবাসে ঠিক না আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন তাইনি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা তোমরা অধিক সন্তান জন্ম দাও হাসরের ময়দানে কেয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে আমার উম্মতদেরকে নিয়ে আমি গর্ব করব যে আমার উম্মত সবচাইতে বেশি আমার উম্মত সবচেয়ে বেশি কারণ তোমার সন্তান তো মুসলিম হবে তোমার সন্তান তো ইমানদার হবে তোমার সন্তান তো সৎ চরিত্রবান হবে সুতরাং তোমার সন্তান জন্ম দিতে অসুবিধা কোথায় তোমার সন্তান যদি পাপি হয় তোমার সন্তান যদি দুষ্কৃতিকারী হয় তোমার সন্তান যদি অন্যায় অপরাধী হয় তাহলে এমন নষ্ট সন্তান সমাজকে জন্ম দেওয়ার চাইতে এরকম ফাঁসেক এরকম কাফের সন্তান জন্ম দিয়ে নিজেকে অপরাধী করা ভুল হতে পারে কিন্তু সন্তান যদি হয় সচ্চরিত্রবান সৎকর্মশীল ইমানদার মুসলিম তাহলে এমন সন্তান যদি বেশি থাকে এমন সন্তান যদি বেশি থাকে তাহলে মুসলমানের জীবনটা দামি হয়ে গেল না জীবনটা তো দামি হয়ে যাবে শয়তান ভয় দেখায় দারিদ্রতার কে এই ভয়টা কে দেখায় শয়তান একটু জোরে বলেন না কে দেখায় শয়তান ভয় দেখায় দারিদ্রতার যে অভাবী হয়ে যাবা অল্লাহু মিনহু মাগফিরাতাও ওয়া ফাযলা আল্লাহ তোমাদেরকে ওয়াদা দেন ক্ষমার ওয়াদা দেন আর আল্লাহ ওয়াদা দেন সচ্ছলতার ওয়াদা দেন আল্লাহ বলেন যে তোমাদেরকে সচ্ছলতা দিব তোমাদের অভাবকে দূর করে দিব ইসলাম এটাকে সমর্থন করে না যে তোমার অভাবের ভয়ে তোমরা জনসংখ্যা কমাও ছোট পরিবার গড়ে তুলো বরং ইসলাম বলে অভাব থেকে বাঁচার জন্য বড় পরিবার গড়ে তোলে আর পরিবারের সদস্যদেরকে কাজের মাঝে এদেরকে কাজের মাঝে নিয়োগ করো কারণ দুই হাতে দুইটা মানুষ কাজ করতেছে এই জায়গায় যদি পাঁচটা হাত একসাথে কাজ করে তাহলে এই পাঁচটা হাত কি শক্তিশালী না দুইটা হাত চারটা হাতের চাইতে দশটা হাত বিশটা হাত এর জোর বেশি না কম বেশি সেই চারটা হাত একসাথে কাজ করলে যে পরিমাণ কাজ করতে পারবে যদি হ্যাঁ দশটা মানুষ যদি ঘুমায় থাকে তাহলে এদের দ্বারা তো কোনো কাজ হবে না কিন্তু দশটা মানুষ যদি কাজ করে তাহলে দশটা মানুষের দ্বারা যে কাজ হবে দুইটা মানুষ আর তিনটা মানুষে তো সে কাজ সম্ভব না ইসলাম বলে যে কাজের মানুষ বানাও বেকার মানুষ বানায়ও না কাজের মানুষ বানাও আর কাজের মানুষ যদি দশটা হয় কাজ তো বেশি হবে কাজের মানুষ যদি বিশটা হয় কাজ তো বেশি হবে কাজ তো কম হবে না আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝার ইসলামকে বুঝার সেই অনুযায়ী ইসলামী জীবন ধারা গ্রহণ করার তৌফিক দান করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল